পথ সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেরাতে মোস্তাকিমের তৌফিক দান করেছেন যেটা হচ্ছে তৌহিদ যেটা হচ্ছে সন্না যেটা হচ্ছে দলিল মোতাবেক জীবন যাপন করা সাল্লাতাম নাজিল হক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি রাহমাতুল্লিল আলমিন যিনি এই সরল পথটি সহজ পথটিকে সুস্পষ্ট করার উদ্দেশ্যেই প্রেরিত হয়েছেন আজকে আমাদের মানহাজ সিরিজের পর্ব হচ্ছে এগারো এর পূর্বে দশটি পর্ব হয়েছে মাঝখানে বিরতিও গিয়েছে এই আজকে আঠারোই জমাদাসানি চোদ্দশো চল্লিশ হিজড়ি আর ইংরেজি তারিখ হচ্ছে আজকে তেইশে ফেব্রুয়ারি দুই সাল এই মানহাজ সম্পর্কে আমাদের বিভিন্ন আলোচনা আছে তার মধ্যে আজকের আলোচনাটি হবে একটু ভিন্ন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানহাজে দিনের প্রচারের ক্ষেত্রে মানহাজ দিনের প্রচারের ক্ষেত্রে বা দিনের প্রচারের ধারা সহজ ভাষায় দিন প্রচারের ধারা সমূহ একটি ধারা হচ্ছে হক সত্য সেরাত মুস্তাকিম আর বাকি যে ধারাগুলি রয়েছে দিনের প্রচার প্রসারের সেগুলি হচ্ছে বিভ্রান্তিকর সেগুলি হচ্ছে দলাল ফামাজাবাদ আল হক ইল্লা দলাল আল্লাহ কোরআন করিম ইসাদ করেছেন যে সত্যের পরে হকের পরে যা আছে তাই হচ্ছে দলাল ভ্রষ্ট তাগুম রাহিম আজকের আলোচনাও শুরু করব কয়েকটি আয়াত এবং হাদিস দিয়ে আর তারপরে তখন আসল বিষয় যে মানহাজের বিভিন্ন ধারাগুলি রয়েছে মুসলিম সমাজে তার মধ্যে কোনগুলি হচ্ছে ভ্রান্ত আর কোনটা হচ্ছে সঠিক সুরাতুল আনামের আয়াত নম্বর একশো তিরপান্ন আল্লাহ রাবুল্লা আলমিন এরশাদ করেছেন ওয়া আন্না হাজা সেরাতি মোস্তাকিমা আর নিশ্চয়ই এটি হচ্ছে আমার সোজা পথ সেরাতি মোস্তাকিমা আমার পথ যা সোজা ফাত্তাবে উহো সুতরাং এই সোজা পথের সরল পথের তোমরা সকলে অনুসরণ করো আল্লাহ রবুল আলমিনের দেওয়া যে সোজা পথ রয়েছে সেরাতে মুস্তাকিম সরল পথ রয়েছে তার অনসরণের তাকে ফলো করার আল্লাহ রব্বুল আলমে স্বয়ং নির্দেশ প্রদান করছেন যা হচ্ছে ফরুজ সুতরাং আমাদেরকে অনুসরণ করতে হবে রাসুরুল্লাহ সাল্লা ইসলাম যে সেরাতে মোস্তাক সরল পথের ওপর সাহাবাই আমাদেরকে ছেড়ে গেছেন সেটি ওয়ালা ও সবল এবং তোমরা নানান পথের নানান আদর্শের নানান মানহাজের নানান রাস্তার অনুসরণ করিও না সবল সাবিলনের বহু বছর তাহলে অনেক রাস্তা রয়েছে এক রাস্তা বাদ দিয়ে যে রাস্তাটি হচ্ছে সেরাত মুস্তাকিম সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাস্তা আর এছাড়া যতগুলি তরিকা রয়েছে তরিক মানেও রাস্তা তারিক মানেও রাস্তা সেরাত মানেও রাস্তা আর সাবিল মানেও রাস্তা এগুলি হচ্ছে সবল অনেক রাস্তা যেগুলো রয়েছে সেরাতে মোস্তাকে বাদ দিয়ে এই সবলগুলির তোমরা অনুসরণ করিও না ওগুলোতে চলিও না অনেক আদর্শ রয়েছে মানুষের তৈরি করা বা ইসলামের লেভেল দিয়ে তার মধ্যে মানুষের চিন্তা চেতনা তাতে ঢুকে হয়েছে সেগুলি তোমরা অনুসরণ করিও না যদি তা করো তাহলে কি হবে ফতফর রাকাবেকুম আনসাবিলেহি তাহলে তার রাস্তা থেকে অর্থাৎ আল্লাহর রাস্তা এখানে সাবিল এক বচন অর্থাৎ যেটা সেরাতে মুস্তাকিম আল্লাহর রাস্তা যেটা সরল পথ সেরাত মুস্তাকিম তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে ফতফাররা কাবেকুম তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে দূরে সরিয়ে দেবে হ্যাঁ তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে আনসাবিলহি আল্লাহ রব্বুল আলমিনের যেটি দেওয়া রাস্তা সেই রাস্তা হতে বেহি এই হচ্ছে ওসিয়ত যা আল্লাহ তোমাদেরকে প্রদান করছেন এই উপদেশ এই নসিহত তোমাদেরকে আল্লাহ রবুল আলমিন স্বয়ং প্রদান করছেন লাল তখন যাতে করে তোমরা বাঁচতে পারো বাঁচতে পারো কি থেকে সবল থেকে বিভিন্ন যে ভুল রাস্তাগুলি রয়েছে ভুল তরিকা রয়েছে ভুল আদর্শ রয়েছে ভুল মতবাদ রয়েছে সেগুলি ইসলামের নামে হোক অথবা পার্থিব সমস্যার সমাধানের নামে হোক এগুলি থেকে তোমরা বাঁচতে পারো সবগুলি হচ্ছে সবল তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে একটি রাস্তা যেটি সেটি হচ্ছে সেরাত মোস্তাকিম সাবিল আল্লাহ রাস্তা আর বাকিগুলি হচ্ছে সবল হ্যাঁ নানান পথ নানান মত নানান আদর্শ সেগুলি হচ্ছে ভ্রান্ত যে একটি পথ সেরাত মুস্তাকিম সেটার অনুসরণ করতে হবে আল্লাহর হুকুম আর যে নানান মত আর পথ রয়েছে আদর্শ রয়েছে সেগুলিকে বর্জন করা ফরজ দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয় এই যে বিভিন্ন তরিকাগুলি পয়দা হয়েছে বিভিন্ন মতাদর্শ পয়দা হয়েছে হ্যাঁ বিভিন্ন পথ আর মত যে সৃষ্টি হয়েছে মানুষের ব্রেন বুদ্ধি থেকে সেগুলিতে বাড়াবাড়ি আছে না হয় ছাড়াছাড়ি আছে বাড়াবাড়ি থেকেও কঠোরভাবে সতর্ক করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনে কেরিমে স্বয়ং সুরানিসার আয়াত নম্বর একশো একাত্তর আর সুরাতুল মায়দার আয়াত নম্বর সাতাত্তর এই দুটিতে বিষয়টি রয়েছে পুরো আয়াত না বলে ওই অংশটুকু শুধু বলি শুরু থেকে আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব হে কিতাবধারীগণ হে ইয়াহুদ এবং নাসারা যাদেরকে পূর্ব যুগে কোরআনে করিমের অবতরণের আগে কিতাব দেওয়া হয়েছে তওরাত দেওয়া হয়েছে আর এঞ্জিল দেওয়া হয়েছে তাদেরকে আহলি কিতাব বলা হয় আর তারাই আছে পৃথিবীতে আর বাকি যে কিতাব যাদের দেওয়া হয়েছে তারা দুনিয়া থেকে মুছে গেছে হে ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব লাগুলুফি দিন তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না অতিরঞ্জন করিও না সীমা লঙ্ঘন করিও না গলু বাড়াবাড়ি করা তাহলে ধর্মের নামে বাড়াবাড়ি আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন বিশেষ করে আহলে কিতাবকে কেন বললেন কারণ আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান তারা বাড়াবাড়ি করেছে তারা বাড়াবাড়ি করেছে জি হ্যাঁ ইহুদিরা ওজাইয়ের সম্পর্কে বাড়াবাড়ি করেছে উল্লাহ বলেছে আল্লাহর পুত্র বলেছে খ্রিস্টানরা ঈসা আলী ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে আল্লাহর পুত্র বলেছে জি আবার বাড়াবাড়ি অন্যদিকে বাড়াবাড়ি করেছে ইহুদিরা যে ঈসা আলী ইসলামের মানহানি করেছে মানহানি করেছে ঈসা আলী ইসলামের মা মারিয়াম আলী সালামের মানহানি করেছে জি হ্যাঁ তো এফরাত এবং তফরিত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ঘাটতি এবং বাড়তি দুটোই বর্জনীয় আল্লাহ রব্বুল যখন বাড়াবাড়ি নিষেধ করেছেন তাহলে মনে করতে হবে যে কম করাটাও সেটাও নিষিদ্ধ হ্যাঁ যতটা আল্লাহ দিয়েছেন যেভাবে দিয়েছেন সেইভাবে বিশ্বাস করতে হবে সেভাবে পালন করতে হবে কারণ সেটি হচ্ছে হক ওয়ালা তাকুনু আল্লাহ ইল্লাল হক আর আল্লাহ সম্পর্কে হক ছাড়া ন্যায়সঙ্গত কথা ছাড়া বা সত্য ছাড়া অন্য কিছু বলবে না অবাস্তব যেটা মিথ্যা যেটা হক নয় যেটা না হক কথা অন্যায় কথা বলবে না তাহলে বোঝা গেল যে মধ্যম পন্থা হচ্ছে হক আর বাড়াবাড়ি অথবা ঘাটতি ত্রুটি এগুলি হচ্ছে কি জি বর্জনীয় বাতিল বাতিল হক যখন মধ্যম পন্থা তাহলে বাকিগুলি হচ্ছে ডানে এবং বাবে বাতিল এটি ছিল সুরান্নেসার আয়াত আয়াত নম্বর একশো একাত্তর বললাম আর সুরায় মায়েদার আয়াত নম্বর সাতাত্তরে আল্লাহ বলছেন কুল হে নবী বলে দাও ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাব হে ইয়াহুদি খ্রিস্টান লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক অন্যায়ভাবে তোমরা বা হক ছাড়া সত্য ছাড়া তোমরা ধর্মের ক্ষেত্রে তোমাদের বাড়াবাড়ি করবে না ওলা কৌমিন আর তোমরা এমন জাতির খেয়াল খুশির কুপ্রবৃত্তির অনুসরণ করবে না যে কোনো জাতি যেটা চেয়েছে সেটাই তোমরা হ্যাঁ সেটাই ঠিক এই কাজ করবে না যারা কাদ্দাল্লু মিন কাবলু এর পূর্বে পথভ্রষ্ট হয়েছে ও আদাল্লু কাসিরা এবং অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে তারা বিভ্রান্ত হয়েছে তাহলে সরল পথ থেকে বিভ্রান্ত হলেই মানুষের মধ্যে বাড়াবাড়ি আসে জি হ্যাঁ যখন বাড়াবাড়ি আসে কারো মধ্যে তখন অনেকে এরকম হয় যাদের মধ্যে ত্রুটি আসে ঘাটতি আসে ছাড়াছাড়ি আসে এই তিনটি আয়াতের পরে একটি হাদিস শোনাবো আর তারপরে আসল বিষয়গুলিতে ঢুকবো যে রোগগুলি মুসলিম সমাজে ছড়িয়ে আছে মানহাজের ক্ষেত্রে জি মসুদ আল্লাহ বর্ণিত তিনি বলছেন যে খাত্তা রসুল্লাহ সাল্লাম আমাদের জন্য একটি লাইন টানলেন খত মানে লাইন জি রেখা লম্বা করে সোজা একটি লাইন বা দাগ টানলেন সোম্মা কালা তারপরে হাজা সাবিল্লাহ এটি হচ্ছে আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা হচ্ছে সেরাতে মুস্তাকিম তারপরে কয়েকটি করে লাইন বা রেখা দাগ টানলেন ডান দিকে আর কয়েকটি বাম দিকে সোম্মা কালা তারপরে বলে হাজহি সুবলুন এগুলি হচ্ছে নানান রাস্তা সরল পথ নয় ডান দিকে এই রাস্তাগুলি হচ্ছে সবল ছোট ছোট রাস্তা যা আসল রাস্তা থেকে যেটা রাজপথ যেটা সেরাতে মোস্তাকিম ইসলামের সেখান থেকে বেরিয়ে চলে গেছে ডানে বামে একজন বর্ণনাকারী হাদিসের এই সনদে তিনি সবলের সাথে লাগিয়েছেন হাজি সবল মোতাফার রেকা এগুলি হচ্ছে বিভিন্ন পথ এগুলি হচ্ছে বিচ্ছিন্নকারী পথ যেগুলি বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসল পথ থেকে এই রাস্তাগুলির অবস্থা কি যে ছোট ছোট রাস্তাগুলি ডানে বামে বেরিয়ে গেছে এগুলোর অবস্থাটা কি বলছেন আলাকুল্লে সাবিল মিনহা শৈতান এর প্রত্যেকটি যে রাস্তা ডানে বামে গেছে সেগুলিতে শয়তান বসে আছে আর শয়তান বসে মোড়ে ডাকছে যে এদিকে আসো এদিকে আসো এই তরিকাতে এসো এই তরিকাতে এসো এই তরিকাতে এসো বিভিন্ন তরিকার দিকে ডাকছে যত তরিকা জি পয়দা হয়েছে মানব জাতির ইতিহাসে হ্যাঁ মানুষের তৈরি করা আল্লাহর তরিকা বাদ দিয়ে সেগুলি হচ্ছে সবল আর এই সবলের প্রত্যেকটির মোড়ে মোড়ে বসে আছে শয়তান ইয়াদু এলে সেদিকে ডাকছে আর তারপরে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সুরাতুল আনামের যে একশো তিরপান্ন নম্বর আয়াতটি প্রথম শুরুতে বললাম সে আয়াতটি পাঠ করলেন এই হাদিসের সমর্থনে এটি হচ্ছে আমার সরল পথ সেটির অনুসরণ করো আর তোমরা নানা রাস্তার অনুসরণ করিও না না হলে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে মুসনাদ আহমদের তিন হাজার নয়শো আঠাইশ নম্বর হাদিস আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান সহি বলেছেন এখন যে বিভিন্ন মানহাজগুলি পাওয়া যাচ্ছে বর্তমান যুগে এগুলো নিয়ে আলোচনা করি যেগুলি সবল যেগুলি সেরাতে মোস্তাকিম নয় যেগুলি হচ্ছে হ্যাঁ, ভ্রান্ত এবং বিভ্রান্তিকর দল্লুন মদিল্লুন হ্যাঁ ভ্রান্ত নিজেও ভ্রান্ত আর বিভ্রান্তকারী অন্যদেরকে বিভ্রান্ত করছে এই আদর্শগুলি নিয়ে আলোচনা করব তার সাথে সাথে শুরু করব যেটি সেরাতে মোস্তাকিম সেটি দিয়ে ইসলামের প্রচার প্রসার সবাই চায় ইসলামের প্রচার প্রসার সবাই চায় যত দল উপদল ইসলামের আছে সবাই চায় কিন্তু আপন আপন অবস্থানের থেকে সবাই ইসলামের প্রচার চায় কি এমন নয় যে আমার ইসলাম চাই না এই কথা বলবে না যারা ইসলামের কথা বলে কথা ঠিক কিনা সেই আকিদার হইলেও ইসলামের প্রচার প্রসার চায় হ্যাঁ যে ইসলাম ফলুক আর ফুলুক হ্যাঁ ফলন হোক ইসলামের আর যারা ভ্রান্ত ইসলামে আছে তারাও চায় যে ইসলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফলুক ফলুক হ্যাঁ ইসলামের ফলন হোক চাই তারা কিন্তু সবাই নিজের নিজের অবস্থানে থেকে চায় সবাই নিজের নিজের তরিকাই চাই এই তরিকাগুলি কোরআন সন্ন্যার আলোকে কতটা ঠিক আর কারটা ঠিক আর বাকিগুলো হচ্ছে ভ্রান্ত এটা হচ্ছে জানার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা না জানলে সবাই তো ইসলামের কথা বলে নাস্তিকের বিরুদ্ধে হ্যাঁ কাফেরদের বিরুদ্ধে হ্যাঁ মুনাফিকদের বিরুদ্ধে আর মুশ্রিকদের বিরুদ্ধে বিজাতির বিরুদ্ধে তো সবগুলি বলছে তাই না সবগুলি বলছে কম আর বেশি সবগুলি বলছে কিন্তু আসলে তারাও যদি তাদের ভ্রান্ত হয়ে থাকি তাহলে এই বলাতে তো কোনো ফল হবে না হ্যাঁ নিজেরাই নিজের ইসলামকে ধ্বংস করেছে নিজেরাই নিজেদের তহিদকে ধ্বংস করে নিজেরাই নিজের সন্ন্যতকে দাফন করছে নিজেরাই বেদাতের প্রচার প্রসার করছে নিজেরাই শির্কের প্রচার প্রসার করছে আর বলছে আমরা ইসলামের খাদেম তহিদি জনতা এই তহিদি জনতা এখন আম ভাষা সব দলের জন্য হয়েছে শিরিক করছে তাও তৌহিদে জনতা বেদাত করছে তবুও তৌহিদি জনতা সব তৌহিদি জনতা এরা প্রথম শুরু করি পাঁচটি ইসলামের ধারা আজকে আলোচনা করব ইসলাম প্রচার প্রসারে পাঁচটি ধারা পাঁচটি তরিকা পাঁচটি মানহাজ তার মধ্যে প্রথম হচ্ছে সালাফি মানহাজ সম্পর্কে আলোচনা করব আহলুল হাদিস বা সাবুল হাদিসদের মানহাজ সম্পর্কে আলোচনা করব জি সালাফে সলেহিনের মানহাজ সম্পর্কে আলোচনা করব যেই মানহাজ যেই আদর্শ হচ্ছে রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরামদের ছেড়ে যাওয়া তরিকার ধারাবাহিকতা জি ওই তরিক ওই আদর্শের ওপর যারাই আছে তারাই হচ্ছে সালাফি মানহাজের লোক হ্যাঁ তারাই হচ্ছে সালাফদের অনুসারী জি এই ইসলামের প্রথম যুগের স্বর্ণ যুগের যারা কোরআন অনুসারী নির্ভেজাল ইসলামের অনুসারী মানুষ তাদের অনুসারী তাদের মানহাজ তাদের মানহাজ হচ্ছে মধ্যম পন্থা জি তারা হচ্ছে মধ্যমপন্থী এবং তাদের মানহাজটা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়া মানহাজুল এতেদাল মধ্যম পন্থা জি আর ইসলাম হচ্ছে মধ্যম পন্থা কারণ সালাফদের মানহাজ এর অপর নামে হচ্ছে ইসলাম ইসলাম তার অপর নামই হচ্ছে সালাফে সালেহিনের মানহাজ এবং সালাফিদের মানহাজ ভিন্ন কিছু নাই যে এটা অন্য কোন ফিরকা অন্য কোন দল অথবা অন্য কোনো আদর্শ না মোটেই না নাম কিছু দেন আর নাই দেন আর নাম দিলে সেই নামটি আপনি যাই দেন না কেন কিন্তু সেই মানহাজটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হ্যাঁ ছেড়ে যাও আনা আলিহিল ইয়ম জি যে অবস্থায় রসুল্লাহ সাহেব ছেড়ে গেছেন ইসলাম এবং মুসলিমদের সাহাবাই কেরামদেরকে ও আসহাবি এবং সাহাবাই কেরামগণ যে আদর্শের ওপর দুনিয়া থেকে চলে গেছেন এর ওপর যারা কায়েম থেকেছে যুগে যুগে আর আছে আর কেমন পর্যন্ত থাকবে তারাই হচ্ছে সালাফের অনুসারী সালাফি তারাই হচ্ছে কোরআন এবং সন্ন্যার অনুসারী এই আহলুসন্নাত জামা আহলুল হাদিস আসাবুল হাদিস অথবা মোহাম্মদী যাই বলেন না কেন এতে রয়েছে মধ্যম পথ না তাতে ঘাটতি ত্রুটি ছাড়াছাড়ি আছে আর না তাতে বাড়াবাড়ি অতিরঞ্জন আছে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি নেই আর কোনো ক্ষেত্রে আল্লাহ ছাড় দেননি তার রাসুসাল ছাড় দেননি এরকম কোনো ছাড় নেই তাদের দাওয়াতের মূল উদ্দেশ্য সংক্ষেপে যেহেতু বলতে হচ্ছে দু চারটি কথাতে শেষ করি প্রত্যেকটি মানহাজ সম্পর্কে তাদের মানহাজ হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদ তৌহিদকে প্রতিষ্ঠা করা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আর তারপরে সামাজিক জীবনে আর জীবনের যতগুলি ক্ষেত্র রয়েছে সমস্ত স্তরে তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আর সেটি হচ্ছে সর্বপ্রথম ফরজ মানুষের জীবনে মানব জীবনে সবচেয়ে সর্বপ্রথম যে ফরজটি সেটি হচ্ছে তহিদ জি সর্বপ্রথম ফরজ কাজ আগে তৌহিদ আর তারপরে তখন সলাদ তারপরে জাকাত তারপরে সিয়াম তারপরে হজ তারপরে উমরা তারপরে মাতা পিতার সেবা জি বা তার সাথে কিন্তু সবগুলি তহিদের পরে সবগুলি তহিদের পরে তহিদ ছাড়া কোন নেকামল আল্লাহর কাছে মঞ্জুর নয় জি তৌহিদ হচ্ছে সর্বপ্রথম ফরজ আর তৌহিদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ আকবর ওয়াজ সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে তৌহিদ কায়েম করা আর তৌহিদ সম্পর্কে আপনাদের জানাই আছে যারা নিয়মিত আমাদের আলোচনা শুনছেন তারপরে বলি কারণ অনেকেই নতুন হবে যারা আমার আলোচনা শুনবে বা শুনছেন সেটা হচ্ছে তৌহিদে রবুবিয়ে আল্লাহর কাজের ক্ষেত্রে তহিদ প্রতিষ্ঠা আল্লাহর কাজগুলি আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নেই কাউকে ক্ষমতা দেননি আল্লাহর কাজে তহিদ প্রতিষ্ঠা এটা সহজে তৌহিদ রবুবিয়া তৌহিদুল উলুহিয়া আল্লাহর এবাদত বন্দেগীতে কেউ শরিক নেই এবাদত বন্দীর ক্ষেত্রে তৌহিদ হচ্ছে তৌহিদুল এবাদা বা তৌহিদুল অলিহা তৌহিদুল উলিহারি অপর নাম হচ্ছে তৌহিদুল এবাদা তৃতীয় তৌহিদ হচ্ছে তৌহিদুল আসমা ও আল্লাহর নাম গুণাবলী যেইভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যেইভাবে রসুল্লাহাম বলেছেন সেইভাবেই বিশ্বাস করা কোনো বিকৃতি ছাড়া অপব্যাখ্যা ছাড়া অস্বীকৃতি ছাড়া নিষ্ক্রিয় করা ছাড়া অথবা কোনো কিছুর সাথে তুলনা করা ছাড়া যেইভাবে কোরআন এবং সন্ন্যায় এসেছে আল্লাহর নাম গোনাবলি সেইভাবেই সেগুলিকে বিশ্বাস করা জি এবং সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন তৌহিদের দাওয়াত নিয়ে আর বিশেষ করে যে তৌহিদ নিয়ে মুশরেকদের সাথে দ্বন্দ্ব ছিল সেই তৌহিদটি হচ্ছে তৌহিদুল এমাদা তৌহিদুল অলুহিয়া কারণ মুশরেকরাও সেই যুগে যেই যুগে কোরআন করিম নাজল হয়েছে যেই যুগে শেষ রসুল সাল্লামকে পাঠানো হয়েছে তখনও তারা আল্লাহকে রব বলে মানত আল্লাহকে তারা স্রষ্টা বলে মানত আল্লাহকে রিজিক দাতা বলে মানত আল্লাহর কাছে তহিদ ছিল অনেকটাই ছিল সামান্য কিছু শীত থাকলেও হয়তো তৌহিদে রবুবিয়াতটা মোটামুটি ছিল তাদের কিন্তু তা তাদেরকে ইসলামে নিয়ে আসতে পারেনি শুধু যতক্ষণ পর্যন্ত তৌহিদুল এবাদা বা তহিদুল অলুহিয়া না আসবে এবাদত বন্দেগি যাবতীয় একমাত্র আল্লাহর জন্য হবে এখানে গিয়ে মুশ্রেকদের সাথে দ্বন্দ্ব তারা বলতো না এই দেবদেবীর এবাদত করে আল্লাহকে পাব এগুলি অশিলা এই এবাদত হচ্ছে অশিলা বড় রব পর্যন্ত পৌঁছার না তহিদ নেই সুতরাং তাদের জন্য কিতাবের প্রয়োজন হয়েছে আসমানি কিতাবের আল্লাহ কোরআন করিম নাজল করেছেন তাদের জন্য শেষ রসুলের প্রয়োজন হয়েছে তাদের জন্য এই হক এবং বাতিলের লড়াইয়ের জন্য জিহাদ ফিসাবিল্লা ফরজ হয়েছে বদর হদ হয়েছে মক্কা বিজয় হয়েছে জি হ্যাঁ সুতরাং তৌহিদুল তৌহিদুল এবাদাই হচ্ছে মুসলিম আর কাফের এ পার্থক্যকারী এই ছিল সালাফি মানহাজ এদের দাওয়াতের তরিকা হচ্ছে তৌহিদ দিয়ে শুরু করা আর তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে অন্য বিষয়গুলি নিয়ে আলোচনা করা অন্য বিষয়গুলি প্রচার প্রসার করা কিন্তু তহিদকে ছেড়ে দিয়ে না শুরুতে শুধু তৌহিদ বলে দিন আর বলবো না এইটাও না অনেকে মনে করে যে না প্রথম তৌহিদ না প্রথমও তৌহিদ মাঝখানেও তৌহিদ শেষখানেও তৌহিদ নবী করিম তেইশ বছরের সিরাত যদি ভালোভাবে অধ্যয়ন করেন স্পষ্ট জানতে পারবেন যে নবী পুরো জীবনটাই ছিল তৌহিদের জীবন এবং তৌহিদের দাওয়াত ছিল শুরুতে যেমন তহিদ দিয়ে শুরু করেছে রসুল্লাহ সাল্লাম ইয়া ইহান্নাস কলুল্লাহ ইলাহ তুফলেহু তেমনি শেষখানে এন্তেকালের পাঁচ দিন আগে তিন দিন আগে একেবারে শেষ মুহূর্তে বারবার করে বলছিলেন লানাতুল্লাহ আলাল ইয়াহুদার ইত্তাখাজু কবুর আম্বিয়াহিম মাসাজেদা শির থেকে হ্যাঁ কবর পূজা থেকে মাজার পূজা থেকে মূর্তি পূজা থেকে সতর্ক করছেন ইহাজদের মা সানা মা আয়সারদি আল্লাহ বলছেন এরা কাফের মুশ্রিকেরা যে পূজা করেছে সে দাঁড় করে হোক অথবা শুয়ে দিয়ে দাফন করে হোক কবর মাজার পূজা হোক হ্যাঁ যে ইহুদ এবং নাসারারা তারা তাদের বুজরুগদেরকে তাদের অলিদেরকে তাদের সলহীন এবং আম্বিয়া তাদের কবরকে পাকা করে সেজদা করেছে তাদের লানত হোক অভিশাপ হোক এসব বলার উদ্দেশ্য কি কাহিনী শোনাচ্ছিলেন না না না না বলছে ইহাজের মা সানাউ ইহুদি খ্রিস্টানদের এই শির্ক এই শের এই কুকাজ থেকে এই পাপ থেকে সতর্ক সাবধান করছিল মুসলিম জাতিকে যে আমি চলে যাচ্ছি কিন্তু তোমরা খবরদার এই দুর্গা দরগার পূজার পূজার দিয়ে ফিরে যেও না দ্বিতীয় মানহাজ হচ্ছে দ্বিতীয় ইসলামের প্রচার প্রসারের ধারা হচ্ছে মানহাজুল খাওয়ারে জল মোতাজিলা খারেজি আর মোতাজিলিদের মানহাজ তাদের পথ আর মত খারেজি আর মোতাজিলিদের মাঝে কিছুটা পার্থক্য থাকলে অনেকটা মিল আছে মিল আছে কিসে যে কাবিরা গোনা করলে হ্যাঁ চিরকালের জাহান্নামি কাবিরা গোনা করলে কোনদিন হ্যাঁ জান্নাত পাবেন না আর জাহান নামে যাবে তো চিরকাল জাহান নামে থাকবে জি আজকাল যারা নিজেদেরকে হ্যাঁ বলছে অথবা তাদেরকে অনেক মূর্খরা বলছে যে এরা সহি আকিদার সহি আকিদার তাদের মধ্যেও এই গুমরাহি অনেক ঢুকে গেছে জানা আছে আপনাদের হ্যাঁ যে হয় স্থায়ী জাহান্নামী না হয় স্থায়ী জান্নাতি অস্থায়ী জাহান্নামী তারা অস্বীকার করে আহলে কোরআনদের মতো আহলে এর মতো এটা জি এটা মোহতাজেলা খারেজিদের আকিদা মোহতাজেলা খারেজিদের আকিদা মোহতাজেলা খারেজার খারিজিদের আকিদায় একত্ব আছে কিসের ক্ষেত্রে যে কেউ যদি কাবিরা গোনা করে মারা যায় তাহলে সে চিরকালের জাহান্নাম পার্থক্য কোথায় আছে খারিজরা বলছে কাবিরা গোনা করলে কাফের হয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল মুসলিম নয় কেউ চুরি করলো কেউ মিথ্যা কথা বললো কেউ গিবত করলো কি হয়ে গেল কি হয়ে গেল খারিজিদের কাছে কাফের হয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল বড় কাফের মোরতাদ হয়ে গেল ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো হয়ে গেল এটা হচ্ছে তাদের কথা খারিজিদের আকীদা কেউ যদি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে দেয় তাহলে কি হয়ে গেল বড় কাফের ইসলাম থেকে খারিজ কিন্তু হয়ে গেল কাফের এটা হচ্ছে খারিজিদের আকিদ এটা হচ্ছে খারিজদের আকিদ জি ইসলাম থেকে বেরিয়ে গিয়ে কাফের হয়ে গেল কারা বলছে খারিজিরা বলছে মতাজিলারা বলছে যে ইসলাম থেকে বেরিয়ে গেল কিন্তু কাফের হলো না তাহলে ইসলাম না হয় কুফর দুটোই তো আছে বলছেন না না আমাদের কাছে তিন নম্বরও আছে ওদের কাছে তিন নম্বর একটা জায়গা আছে বলছে ইসলাম একটা প্লেস আর একটা হচ্ছে কুফরি দুটো দ্বিতীয় প্লেস দ্বিতীয় জায়গা আর তৃতীয় জায়গা হচ্ছে যে দুটার মাঝখানে একটা জায়গা আলমান জেলা বাহিন আলমান জেলা তাই দুই স্থানের মাঝখানে একটা স্থান আছে তাহলে ওদের কাছে যেই ব্যক্তি কাবিরা গোনা করলো যদি মানব বিধান দেয় ফেসলা করে তাহলে সে মুসলিমও না মোতাজালাদের কাছে সে মুসলিমও না আর সে কাফের না না কাফের না দুনিয়াতে মুসলিম বলবো না আর কাফেরও বলবো না এটা বলছে মোতাজিল্লা তাহলে মরলে কি হবে মরলে সিরা স্থায়ী জাহান্নাম চিরকাল জাহান্নাম খারেজিরা কাবিরা গোনা করলো কাফের গেছে মরলে কি হবে চিরকাল জাহান্নাম ওখানে কি এক পেয়ে গেল মোতাজেলার খারেজা খারিজ খাওয়ারেজ আর মোতাজেলা এক হয়ে গেল খাওয়ারেজদের সম্পর্কে অনেকের ধারণা যে খারেজের এক যুগে ছিল আলী রাজিয়াল্লাহ তালানোর যুগে ছিল খারেজদের ফেতনা অনেকেই এইভাবে গুমরাখার আর খারেজি নেই না আছে বরং এখনকার খারেজির আরো ভয়ঙ্কর ওরা ছিল প্রাচীন খারেজি আর বর্তমান খাওয়ারেজ হচ্ছে নব্য খাওয়ারেজ হ্যাঁ নতুন খারেজিরা জি খারেজি মানে আবার অনেকে বুঝতে গিয়ে ভুল করে খারেজি মানে ইসলাম থেকে খারেজি কাফের বলে ওদেরকে এই ফতো বাড়াবাড়ি এই ক্ষেত্রে যদিও ইখতলাফ আছে আহলে সন্ন্যতের অলামাদের কিন্তু সঠিক হচ্ছে খারেজি মানে রসুল উল্লাহামের আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায়নি তারা বড় আসে গুনাগার পাপিষ্ট অপরাধী জি কিন্তু তারা কাফের হয়ে যায়নি যে বলবে খারেজি মানে সে কাফের আর খারেজি মানে চিরকালে জাহান্নামি না না এটি হচ্ছে সঠিক মত তাহলে এদেরকে খারেজি কেন বলা হয় খারেজ আনিল ইসলাম না ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয় বরং খারেজ হ্যাঁ, মানহাজ আহলি সুন্নাত জামা আহলি সুন্নত জামাতের মানহাজ থেকে আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে এক দুই নম্বর কথা মুসলিম শাসকের আনুগত্য থেকে তারা বেরিয়ে যায় পুরাতন খারিজি যারা ছিল খালিফায় রাশেদ আলী রাজি আল্লাহ তালানহর হ্যাঁ আনুগত্য থেকে যে আনুগত্য আল্লাহ ফরজ করেছে আউলিল আমরে মেনকুমের মাধ্যমে যে আল্লাহর আনুগত্য করো আতিউল্লাহ আল্লাহ ও আতিউর রসুল রসুলের আনুগত্য করো সাল্লাহ আলী সাল্লাম আর ওয়াউলিল আমরে মেনকুম মানে মুসলিম শাসকের কি করো আনুগত্য করো যা আল্লাহ ফরজ করেছেন এরা বলল যে আলী আপনাকে মানি না শুধু মানিয়ে না নেয় অস্ত্র ধরলো আলী রাজি আল্লাহ তালকে শহীদ করলো এই খারিজি ইবন মুলজাম তাদের একজন বড় খারিজ এবং সেই দিনে তাদের প্ল্যান ছিল যে মাবিয়াকে সেই দিনে খুন করবে ফজর নামাজে আল্লাহ তারপরে আমি আজকেও খুন করবে কিন্তু দুইজন আল্লাহর হুকুম আল্লাহ ফাইসালায় বেঁচে গেলেন একজনের উপর আক্রমণ হইল আহত হলেন কিন্তু নিহত হইলেন না বেঁচে গেলেন আর আরেকজন সেই দিন ফজর নামাজে আসেননি যে কোনো কারণে বেঁচে গেছে ফজরের নামাজে কত বড় খারেজিরা মারাত্মক যে নামাজের অবস্থায় মারবো কত বড় সবের কাজ মনে করে মুসলিম খুন করাকে এই খারেজিরা এটা ছিল প্রাচীন খারেজি আজকাল খারেজি ওর চাইতে কম না মসজিদে এরা বোমা ব্লাস্টিং করে জি নিরীহ মানুষরা হাটে বাজারে হ্যাঁ যেখানে অসংখ্য জনগণের ভিড় ভাড় সেখানে তারা বোমা বিস্ফোরণ ঘটায় এই রকমের কাজগুলি এই নব্য খারেজিরা করছে এই খারেজিদের মানহাজ কি খারেজিদের মানহাজ হচ্ছে মানহাজুল গলু বাড়াবাড়ির মানহাজ বাড়াবাড়ি কাবিরা গোনা করলে কাফের কাবিরা গোনা করলে চিরকালে জাহান্নাম হ্যাঁ যখন কাফের হয়ে গেল তাহলে রক্তকে দিল হালাল করে যখন রক্ত হালাল তাহলে মারো জি যদি কাফের কেউ মোরতাদ হয় তাহলে তার দণ্ডবিধান কে কায়েম করবে আহলুসনাল জামাতের নিকট হ্যাঁ সালাফি মানহাজের অনুসারীদের নিকট মুসলিম শাসক কিন্তু খারিজদের কাছে না জামাই করবে যেখানে পারো মারো জি সুতরাং মুসলিম শাসকরা যদি কোনো গুনা করে বিভিন্ন গুনার কারণে মারো ওদেরকে রক্ত হালাল করে দিল মুসলিম শাসকদের যারা কর্মকর্তা আছে চাকরিজীবী আছে আদালতে হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে হোক তাদের রক্তকে হালাল মনে করে দিল এ হচ্ছে খারেজিদের চরম পন্থা জি এদের প্রথম যে মানহাজ একটা তাকফির কবিরা গুনার কারণে কাফের বলে ঢালাহারে আখ্যায়িত করা দুই নম্বর হচ্ছে ইস্তেফা ইস্তেবাহাত দিমা হ্যাঁ মুসলিমদের রক্তকে হালাল মনে করা মুসলিমদের রক্তকে হালাল মনে করা কাবিরা গোনার কারণে তিন নম্বর মানহাজ হচ্ছে নিজেরা অস্ত্র ধরে হ্যাঁ জি খুন করা খুন করো খুন করে সোজা করবো তাহলে তারা ইসলাম প্রচার করতে কিভাবে মানুষ খুন করে ইসলাম প্রচার করতে চায় মানুষকে খুন করে মেরে ঠিক করতে চায় এটা কোরআন এবং সন্ন্যাস শিখাই নাই জি হ্যাঁ কোরআন সন্না এটা শেখায়নি ভালো করে শুনে রাখে তো এই হচ্ছে চরমপন্থা খারেজিদের হ্যাঁ, যেই খারেজিদের ফিতনা মুসলিম দেশগুলিতে ভয়ঙ্কর আকার ধারণ করে আছে খারেজিদের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি এখন জি হ্যাঁ এমন কি শুধু মুসলিম শাসকদের সম্পর্ক না যদি কোরআন সুনার আলেমরা হক কথা বলে তাদের রপ্তকে হালাল মনে করে তাদের উপর মুনাফিকের ফতুয়া দেয় তাদের উপর মুনাফিকের ফতুয়া দেয় কোন ছেলেকে বিভ্রান্ত করে একবার যদি নিয়ে যেতে পারে আর সে যদি তার ভুলটা বুঝতে পারে আর ফিরে চলে আসে তারপর মোনাফেকের ফতুয়া দিয়ে বড় মোনাফেকের ফতোয়া দিয়ে তাকে কাফের মনে করে বিশ্বাসঘাতক গাদ্দার মনে করে হ্যাঁ এই বিশ্বাস করে তার রক্তকে হালাল মনে করে এই জন্য তাকে আর বেঁচে থাকতে দেয় না মারিয়ে দেয় এই খারেজির এই কাজগুলি করে একবার যদি এই পথে কেউ নেমে যায় গোমরা হয়ে আর সে যদি তবা করে ফিরিয়ে আসে তাকে বেঁচে থাকতে দেবে না এই খারেজির এই নব্য খারেজির জি এ হচ্ছে খারেজিদের মানহাজ যা তারা করে থাকে তৃতীয় মানহাজ হচ্ছে ইখওয়ানিদের মানহাজ আর মৌদুদের জামাত যে জামাত ইসলামী বলে পরিচিত ভারত বাংলাদেশ পাকিস্তানে এই জামাত এদের মানহাজ এদের মানহাজটা খারেজিদের কাছাকাছি এদের মানহাজ হচ্ছে খারেজিদের কাছাকাছি জি আর এদের মধ্যে ফুল খরুজ না থাকলেও অনেকটাই খরুজ আছে জি হ্যাঁ খাওয়ারেজদের অন্তর্ভুক্ত তাদেরকে করলাম না কিন্তু খারেজদের অনেকগুলি লক্ষণ এবং চরিত্র আর ধ্যান ধারণা ভ্রান্ত বিশ্বাস এই ইখওয়ানিদের মধ্যে আর এই জামাতুল মৌদুদি জামাত ইসলামের মধ্যে রয়েছে সেটা মিশরে হোক আর সুডানে হোক অথবা পাকিস্তান বাংলাদেশে হোক অথবা ভারতে হোক জি হ্যাঁ। এই চরমপন্থা এদের মধ্যে রয়েছে এটা যদি উপলব্ধি করতে হয় তাহলে জামাত ইসলামের আর এখওয়ানিদের যেগুলি লিখনি আছে হ্যাঁ যেসব বই পুস্তক আছে সেগুলি একজন ভালো যে কোরআন সন্ন্যার জ্ঞানী সে যদি পড়ে তাহলে অবশ্যই সে উপলব্ধি করবে প্রাথমিক পর্যায়ে মধ্য পর্যায়ের একজন মুসলিম স্টুডেন্ট সে যদি পড়ে অনেক সময় বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে সেজন্য তাদেরকে পড়তে বলবেন না এই গুমরাহাদের কিতাব কিন্তু এদের কিতাব থেকেই মুসলিম বিশ্বে আজকে চরম পন্থা চড়িয়েছে যুবকরা যে খারেজি হয়ে যাচ্ছে তাদের প্রায় অধিকাংশই বা সবগুলি বলল ভুল হবে না তাদের যদি গভীরভাবে তদন্ত করা যায় তো দেখা যাবে যে তারা কি পড়ে এরকম বিভ্রান্তির শিকার হইল পড়েছে হয় হ্যাঁ সৈয়দ কুতুবের কিতাব আর না হইলে আপনার ওই ওই খোয়ানিদের আরো যে সব রাইটার্স আছে লেখক আছে তাদের কিতাব আর না হলে মৌদুদির বই পুস্তক লিখা বই পুস্তক পড়েছে আর না হলে মৌদুদের অনুসারী যেগুলি ভারত পাকিস্তান বাংলাদেশ তাদের বই পুস্তক পড়েছে অথবা তাদের আলোচনা শুনে বিভ্রান্তির শিকার হয়েছে কারণ আমার আটটি নয়টি আলোচনা এই জামাতগুলির ওপর হয়ে আছে আর ইনশাআল্লাহ তালা সেগুলি মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তো সেজন্য সেই সম্পর্কে আর বিস্তারিত আলোচনা না করে এতটুকু বলাই যথেষ্ট এবং এর ওপর অনেক আলহামদুল্লাহ গবেষণামূলক লিখা হয়ে গেছে মুসলিম বিশ্বে সালাফি আলমাদের পক্ষ থেকে কুয়েতে সৌদি আরবে মিশরে বিভিন্ন দেশে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যতগুলি খারিজে নব্য খারিজি পয়দা হচ্ছে এদেরকে ইন্ধন যোগাচ্ছে এই মুসলিম ব্রাদারহুড আর মুসলিম ব্রাদারহুড যাদেরকে বলা হচ্ছে আর এই যে জামাত ইসলামী যাদেরকে বলা হচ্ছে মৌদুদ্দির জামাত এদের বই পুস্তকগুলি ইন্ধন যোগাচ্ছে এগুলি পড়ে চরম পন্থার শিকার হচ্ছে আর তারপরে একসময় অস্ত্র ধারণ করছে আর তখন ফুল খারেজ হয়ে যাচ্ছে ফতুয়ার ক্ষেত্রে আর শাসকদের ওপর ঢালাহারে কাফের বলে আখ্যায়িত করার বাড়াবাড়ির ক্ষেত্রে এই জামাত ইসলামের বই পুস্তক আর এখওয়ানিদের বই পুস্তক একই রকমের জাহিলিয়াতে আমভাবে জাহিলিয়াত বা মুসলিম সমাজের তাদের গুনা পাপের কারণে আমভাবে জাহিলিয়াতের ফতুয়াবাজি করা আর তারপরে কাবিরা গুনাগুলি হচ্ছে বা মানবরচিত বিধান দিয়ে মুসলিম দেশগুলিতে যে আপনার দেশ পরিচালনা হচ্ছে বা বিচার হচ্ছে বিচার বিভাগ চলছে সেগুলো কারণে তাদেরকে বড় কাফের বলে আখ্যায়িত করা আর তাগুদ বলে আখ্যায়িত করা শুধু তাই নয় যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই সৌদি আরবকে তাগুদ বলতে তাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই বরং তাদের অহরহ কথাগুলি তাদের সোশ্যাল মিডিয়াতে আর তাদের বই পুস্তকে তাদের লিখনিতে তাদের আলোচনাতে আসছে যে সব নাকি তাগুত জি তাগুত তাগুতের শাসন সব তো এরাও অনেকটাই খাওয়ারেজ এই তৃতীয় পন্থা এদের পন্থাটা কি এদের পন্থা হচ্ছে মুসলিম শাসকদেরকে কাফের বলা তাগুত বলা একদিকে একদিকে মুসলিম শাসক যারা বিভিন্ন গোনায় জড়িয়ে আছে বিভিন্ন গোনায় জড়িয়ে আছে ব্যক্তি জীবনে অথবা রাষ্ট্রীয় জীবনে তাদের ওপর কাফের বলে ফতোয়াবাজি বাড়াবাড়ি আরেকদিকে হচ্ছে যে ইসলাম কায়েমের জন্য নিজেরা কুফুরি মতবাদের বাস্তবায়ন সেটা হচ্ছে কি হ্যাঁ গণতন্ত্র ডেমোক্রেসি গণতন্ত্র কুফরি মতবাদ আল্লাহর অলি আর শয়তানের অলি সমান মুসলিম আর কাফের সমান আলেম আর জালেম সমান হ্যাঁ আলেম আর জাহেল সমান হ্যাঁ জ্ঞানী আর মূর্খ সমান জি নারী আর পুরুষ সমান সবার ভোটের অধিকার সমান তাই না জি হ্যাঁ লাই না আসাবল চান্না আল্লাহ স্পষ্ট বলছেন যে জান্নাতি আর জাহান্নাবি কখনো সমান পারে না না সমান হইতে পারে সমান পারে না আলো অন্ধকার সমান পারে ছায়া সমান হইতে পারে এই সব কথা রয়েছে আর এদের কাছে এদের সংশয় এদের সংশয়টা শুনে এদের বইগুলি পড়েছি নাম বলতে চাইছি না বাংলাদেশের একজন যে বিখ্যাত মৌদুদির পরে যিনি দুনিয়া থেকে চলে গেছেন তো ওনার কিতাবে যে সংশয় আর যুক্তি সুভাগ এটা শুভা সংশয়ের শিকার জি হ্যাঁ কি যে যদি আজকাল আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না আসি তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কেমন করে কায়েম করব। যেন আল্লাহ তাদের ওপর ফরজ করে ওহি করেছে যে তোমাদেরকেই হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কায়েম করতে হবে সেটা যদি সঠিক পথে না পাও তো গণতন্ত্রের কুফুরি পথ দিয়ে হইলেও করবে এটা বলেছেন নাকি আল্লাহ চিন্তা করেন আপনি বলছে যেহেতু সারা বিশ্বের সমস্ত দেশগুলি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে সুতরাং আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতি না আসি তাহলে কি করে ইসলাম কায়েম করব বা একামতের দিন করব একামতের দিনের ব্যাখ্যা যে এত তহরিফ এত বিভ্রান্তিকর তাদের কাছে জি একামতের এই জন্যই আলোচনা করেছে আমার লম্বা আলোচনা রয়েছে এবং আশা করি যার অন্তর খোলা থাকবে তার হেদায়তের জন্য যথেষ্ট যে একামতের দিন কখন বলবে দিন কায়েম দিন কায়েম মানে হুকুমত কায়েম দিন মানে গদি দখল করা দিন কায়েমাত মানে গদিতে চলে যাওয়া এসব মিথ্যা কথা ভালো করে জি তো এই কথা বিস্তারিত জানার জন্য আমার ওই আলোচনা শুনে নিতে বলবো যে একামতের দিনের ব্যাখ্যা বা অর্থ কোরআন সন্ন্যার আলোকে কি আগে তৌহিদ আর তারপরে তখন ধীরে ধীরে যেসব ফারায় অজেবাত রয়েছে সেগুলি কায়েম করা কিন্তু তাদের কাছে না তৌহিদে অলুহিয়াত কায়েম করা তৌহিদুল এবাদা কায়েম করা এমন কোনো বড় বিষয় নাই তাদের কাছে ইকওয়ানিদের কাছে জামাত ইসলামের কাছে তাদের ইসলাম প্রচারের আর ইসলামের প্রচার প্রসারের মানহাজ হচ্ছে যে আমাদেরকে তৌহিদুল হাকিমিয়া করতে হবে অর্থাৎ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে হবে এর মাধ্যমে আমরা তখন যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাব তখন আমরা সবকে ঠিক করে নিব তখন সমাজকে ঠিক করে নিব পরিবারকে ঠিক করে নিব ব্যক্তিকে ঠিক করে নিব দেশকে ঠিক করে নিব অর্থনীতিকে ঠিক করে নিব আগে আমাদেরকে ক্ষমতায় পাঠিয়ে দাও এখন এটা যেহেতু হ্যাঁ সুরার মাধ্যমে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এইটা যেহেতু খোলাফা রাশেদিনরা যেভাবে এসেছেন সেভাবে পাওয়া যাচ্ছে না তো কি করতে হবে তাহলে বলছে আজকাল যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি চলছে এই পথে আমাদেরকে আসতে হবে তাই এই গণতন্ত্রের কুফরিতে তারা নেমে গেছে একদিকে কুফুরি থেকে পালাবার জন্য যারা গুনাগার শাসক তাদের উপর কুফরির ফতুয়া লাগিয়েছে আর একদিকে গণতন্ত্রের কুফুরিতে নিজেরাই লিপ্ত হয়ে গেছে এ হচ্ছে তাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা তারপরে আরেকটি রোগ রয়েছে বড় রোগ এই জামাত ইসলামের ইহমানিদের মধ্যে সেটা হচ্ছে রাফেজি শিয়াদের সাথে বন্ধুত্ব দোস্তি এই রাফেজি শিয়াদের সাথে এত বন্ধুত্ব তাদের আর এত তাদের মিত্রতা যে তারা সাহাবাই কিরামদের সমালোচনা করতে ছাড়েনি ওসমান রাজি আল্লাহ তালানহ রক্ষা পায়নি এদের হ্যাঁ? তিক্ত জবান থেকে এদের বিষাক্ত জবান থেকে মাবিয়া রাজি আল্লাহ তালান রেহাই পাননি আমরিম আজ রাজি আল্লাহ তালান রেহাই পাননি এদের যে বিষাক্ত ভাষা এসব ভাষা থেকে আর মানহানি থেকে সাহাবাই কেরামরা রক্ষা পাননি আল্লাহ রব্বুল যেন এই গুমরাহ পথ থেকে আর এই গুমরাহির পথ থেকে আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন চার নম্বর ইসলামের ধারা হচ্ছে বা ইসলাম প্রচার প্রসারের তরিকা হচ্ছে সুফি পীরপন্থী মাজারপন্থী বেরলবিদের তরিকা বেরলবিদের তরিকা জি হ্যাঁ এদের তরিকা হচ্ছে যে এদের মধ্যে যতগুলি সুফিজমের তরিকত আছে জি সব তরিকা এদের মধ্যে আছে আর এই তরিকাগুলির মধ্যে যত রকমের কুফুর আর সিরকি আকিদা আর এলহাদ আর ইসলাম বিরোধী কথা হইতে পারে সবকিছু মজুদ রয়েছে সমস্ত আকিদা মজুদ রয়েছে এদের মধ্যে রয়েছে ওয়াদাতুল ওজুদের আকিদা যেগুলোর ব্যাখ্যা করা সবাই এখন নেই এদের মধ্যে রয়েছে হলুলের আকিদা এই ওয়াহাদাতুল ওজুদের আকিদার প্রবক্তা হচ্ছে ইভিনে আরবি আর আপনার হলুলের আকিদার প্রবক্তা হচ্ছে হোসেন মানসুর হাল্লাজ এরা প্রশংসা করে এরাই শুধু প্রশংসা করে না আর এক তরিকের লোকও এই হোসেন মানুষের আল্লাহ প্রশংসা করে সুতরাং এদের মধ্যে মিত্র যেটা পাঁচ নম্বরে বলবো চার নম্বরটা এখন শেষ করি এরা সুফিজমে চরমপন্থী একবারে কবর মাজার পূজায় একবারে সীমা ছড়িয়ে গেছে এরা এদের কাছে পাকা কবরের কোথাও সন্ধান পেলেই হলো সেখানে সবকিছু পাওয়া যায় জি এই হচ্ছে ভারত পাকিস্তানে এরা বেরেলভি নামে পরিচিত বাংলাদেশে এদেরকে বেরোলবি নামটি আলেমরাই জানে বাকিরা রেজবি বলে জানে অনেকেই আর এই রেজবি বা বেরেলবি অনেক ভাগে বাংলা বাংলাদেশে বিভক্ত কারণ বাংলাদেশে সুফিজমটা আরো বেশি আছে কম নেই ভারত আর পাকিস্তান যেহেতু হ্যাঁ কম নেই সুতরাং ওখানে আবার এই এক বেরোলবি কয়েক তরিকাতে ভাগ হয়েছে সুতরাং দেখা যাচ্ছে দেওয়ানবাগি এরাও বেরোলির অন্তর্ভুক্ত আটরসি এরাও বেরেলিবির অন্তর্ভুক্ত আর আপনার ফুলতুলি এরাও বেরোলিবির অন্তর্ভুক্ত আর এরকম মাছ ভান্ডারি এরাও বেরোলিবির অন্তর্ভুক্ত জি হ্যাঁ আর সারসেনা যেটা আছে আর ফুরফুরা এটা হাফ বেরোলবি আর হাফ দেবন্দি এদের সম্পর্কে স্টাডি করে ভালো গবেষণা করে দেখলাম যে এদের আকিদাতে কিছু বেরলবি আকিদাও আছে আর এদের আকিদা আমলে কিছু দেবন্দি তরিকা আছে দেবন্দি কিছু বুজুর্গেরও প্রশংসা করে আবার এদিকে বেরুলবি হ্যাঁ মেলা আকিদা এদের মধ্যে রয়েছে জি এই হচ্ছে অবস্থা মাঝামাঝি সারসিন আর ফুরফুরার কারণ এই তরিকাগুলি সম্পর্কে বলে দেওয়া জরুরি না হলে মানুষ বুঝবে না মানুষ বুঝবে না তাই আজকে একটু খুলেই বলে দিলাম যাতে করে বুঝতে পারে তো এই ছিল বেরুলবির তরিকা বেরুলবিরা ইসলামের প্রচার প্রসার কি দিয়ে করতে চায় যেখানে আল্লাহর ওলির নামে কোথাও মাজার আছে মাজারের খিদমতের মাধ্যমে এ ওলি আউলিয়াদের খেদমতের মাধ্যমে ওদের কবরের মাজারের খেদমত ওদের তো খেদমত নাই ওদের নামে যেসব মাজার কবর আছে এগুলির খেদমত করলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে জি জি আর এদের মধ্যে সমস্ত রকমের শির্ক মজুদ রয়েছে এদের মধ্যে সমস্ত রকমের সিরকি আগিটা মজুদ রয়েছে এরা নামে মাত্র আল্লাহর বান্দা কিন্তু বাকি তাদের সমস্ত চাওয়া পাওয়া গাইরুল্লার কাছে চাওয়া পাওয়া সব হচ্ছে গাইরুল্লাহর কাছে জি হ্যাঁ গৌসুল আজম তাদের কাছে আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে খাজা মজিন চিস্তি থেকে শুরু করে যতগুলি পীরের তরিকতা আছে আর পীরেদের মাজার আছে প্রসিদ্ধ ভারত পাকিস্তান বাংলাদেশে তাদের কাছে তারা সবকিছু চায় আর মনে করে সবকিছু তারা দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে এই হচ্ছে তাদের সিরকি আকিদা জি আর এর সাথে সাথে আরেকটা তাদের কাজ হচ্ছে এটার মাধ্যমে তারা বড় ইসলামের খেদমত সেটা হচ্ছে কেউ যদি তৌহিদের কথা বলে কেউ যদি সন্ন্যতের কথা বলে তাদের ওপর ঢালা আহারে কুফরির ফতোয়া দেওয়া সুতরাং তাদের কাছে সবচেয়ে বড় কাফের আহমদ রেজা খান বেরেলি শহরের লোক ছিলেন আহমদ রেজা খান ইংরেজ আমলে তো এর নামেই এই ফিরকাটাকে বেরলুই বলা হয় আর আহমদ রেজা যেহেতু ওর নাম ছিল সেই জন্য এর নামে বাংলাদেশে ওদেরকে কি বলা হয় রেজবি বলা হয় এই আহমদ রেজা খানের ভাষা এত মানে নিচু শ্রেণীর ছিল যে নাম ধরে ধরে সবচেয়ে বড় কাফের তার কাছে এবং তার যতগুলি শিষ্য পয়দা হয়েছে ভারত উপমহাদেশে সবার কাছে নাম সবচেয়ে বড় কাফের তাদের কাছে হচ্ছে আহলে হাদিসরা অহাবি যাদেরকে বলছে তারা সবচেয়ে বড় কাফে তাদের কাছে তার সাথে সাথে একই রকম হ্যাঁ সৌদি আরব সৌদি আরবের আলেম আলামা শাসক আর জনগণ এবেরেলবিদের কাছে এবং শুধু তাই নয় যদি কেউ সন্দেহ করে যে ওয়াহাবি কাফের নয় তাহলে সেও কাফের কথা তাদের কিতাব মজুদ রয়েছে জি এত চরমপন্থী এরা এই তাকফিরের ফতুয়ার ক্ষেত্রে আহলুত তৌহিদ সম্পর্কে আহলুত তৌহিদ ভারত উপমহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের হচ্ছে আহলুল হাদিস এদের হচ্ছে সত্যিকার তৌহিদবাদী আর আরবের আহলুত তৌহিদ আরবের লোকের আরবের ওলামাইকরাম আরবের শাসক যে দেশে আলহামদুলিল্লাহ তৌহিদ কায়েম হয়েছে আর কায়েম আছে আলহামদুলিল্লাহ আর কায়েম থাকবে আল্লাহ যেন কায়েম রাখেন এবং আল্লাহ রব্বুল আলম যেন কোরআন হোসেন আহলে হাদিসদেরকেও তৌহিদের দাওয়াতকে মুখ্য করে পেশ করা তৌফিক দান করেন এবং আল্লাহ রব তাদেরকে যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং এই বাতিলের পাশাপাশি বসবাসের ক্ষেত্রে তাদের দুর্বলতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন তো এরা এদের কিতাব ভরপুর হয়ে রয়েছে এই তাকফিরি ফতোয়াতে আহলে তহিদ সম্পর্কে সৌদি আরব সম্পর্কে আর আহলে হাদিস সম্পর্কে পাঁচ নম্বর পন্থা হচ্ছে দেওবন্দীদের পন্থা আর তবলিগীদের পন্থা দেওবন্দি তবলিগি একই জিনিস জি হ্যাঁ দেওবন্দীদেরই একটা দিক হচ্ছে এই চিল্লার তরিকায় তবলিগ মৌলানা ইলিয়াস দেওবন্দি বড় আলেম ছিলেন তো এই দেওবন্দি আর তবলিগি এদের মানহাজ হচ্ছে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আর এক আলাদা মানহাজ এদের মানহাজ কি এদের মানহাজের একটা দিক হচ্ছে যে এরাও সুফি এদের মধ্যে সুফিবাদের যতগুলো তরিকা আছে সব তরিকা মজুদ আছে তরিকার ক্ষেত্রে বেরেলবিদের থেকে কম না বেরেলবিদের মধ্যে যত তরিকা আছে এদের মধ্যে সব অতগুলি তরিকা আছে এই জন্য চরমনাইদের কিতাব যদি পড়ে থাকেন আপনারা বা পড়ে তো দেখবেন যে কতটি তরিকা আছে একশো ছাব্বিশ তরিকা একশো ২৬ তরিকা প্রথম চার তরিকা আর চার তরিকা থেকে শাখা প্রশাখা হয়ে একশো ছাব্বিশ তরিকা হয়েছে চার তরিকা মশুর যেগুলো প্রসিদ্ধ তরিকা ভারত উপমহাদেশ বিশেষ করে সেগুলি হচ্ছে কাদেরি তরিকা নকশবন্দি তরিকা চিস্তি তরিকা আর সাহারওয়ার্দি তরিকা এই চারটা তরিকা আর তারপরে তখন চর্ম নাইরা বলছে আমরা হচ্ছে চিস্তিয়ার আবার একটা শাখা এক আর এক ডালের এরা চিস্তিয়া সাবেরিয়া তরিকা তো এদের তরিকাতে একটা দিক হচ্ছে সুফিবাদ রয়েছে পুরোপুরি এমনকি হলুল ওয়াহাদাতুল ওজুদের আকিদাও এদের মধ্যে মজুদ রয়েছে বেরলবিদের থেকে পার্থক্য করব অবশ্যই দেওবন্দি আর বেরলবিতে পার্থক্য আছে চার নম্বর আর পাঁচ নম্বর পার্থক্য আছে কিন্তু এই সুফি ইজমের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই যতগুলি তরিকা বেরলবিদের মধ্যে রয়েছে চার নম্বরে ততগুলি তরিকাই দেওবন্দীদের মধ্যে রয়েছে তবলিগদের মধ্যে রয়েছে বেদাতের ক্ষেত্রে বহু বেদাতে এরা লিপ্ত রয়েছে তাহলে বেরলিবিদের সাথে কোনখানে তারা একমত আর কোনখানে এদের ভিন্নতা রয়েছে এই দুটো বিষয় বলেই শেষ করছি একমত হচ্ছে সুফিজমের ক্ষেত্রে সুফিবাদের যতগুলো তরিকা দেওবন্দীদের বেরলিদের মধ্যে রয়েছে ততগুলি রয়েছে দেওবন্দি আর তবলিগীদের মধ্যে রয়েছে কোনো পার্থক্য নেই এই জন্য চারটি যে প্রসিদ্ধ তরিকা রয়েছে মৌলানা ইলিয়াস সম্পর্কে তার জীবনে লিখতে গিয়ে লিখেছেন যে চার তরিকারই তিনি বায়াত এবং তরবিয়ত প্রাপ্ত ছিলেন তাদের সুফি ভাষা বলছি চারটা যে প্রসিদ্ধ তরিকা আর চার তরিকা থেকে সব তরিকা বেরিয়েছে চার তরিকারও চার তরিকারই তিনি প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন তরবিয়ত ইয়াফতা ছিলেন তরবিয়ত পেয়েছিলেন অর্থাৎ চারটা তরিকারই সিলসিলা তিনি সুফি ছিলেন জি এই হচ্ছে তবলিগি এবং দেওমাদ্দি মানহাজ কিন্তু বেরেলবিদের মতো না কোন ক্ষেত্রে না বেরেলবিরা প্রকাশ্য শির করে প্রকাশ্যে গিয়ে কবরে সেজদা করে কবরে গিয়ে ছেলে মেয়ে চায় কবরে গিয়ে রোগের আরোগ্য চায় কবরে গিয়ে নিজের আর্জি পেশ করে মাজারওয়ালাকে মনেও করে যে তারা দিতে পারে আর তাদের কাছে চায়ও সরাসরি গিয়ে এটা হচ্ছে বেরেলবি তরিকা জি দেবন্দী তরিকা দেবন্দী তরিকা বাহ্যিক তারা চাই না বাহ্যিক মাজারে গিয়ে সেজদা করে না বাহ্যিক মাজারে গিয়ে চাই না হ্যাঁ এসব করে না জি বাহ্যিক মাজারে গিয়ে তার খাসি মরু জবাই করে না বাহ্যিক মাজারে গিয়ে মান্নত করে না এসব করে না জি কিন্তু ওলি আউলিয়া সম্পর্কে তাদের আকিদাগুলি বেরেলবিদের কাছাকাছি গোপনে ভিতর ভিতর তাদের আকাবের যে বুজরুগানের দিন আছে তাদের আকিদাগুলি প্রায় বেরেলবিদের কাছাকাছি প্রায় বেরেলবিদের কাছাকাছি তাদের কিতাব পড়ে স্পষ্ট হয়ে যায় যে তাদের কিতাবে রয়েছে এবং তাদের আলোচনা তো রয়েছে তাদের বক্তব্য রয়েছে তারা কলব থেকে কলবে এলেম দিতে পারে আল্লাহর ওলি যদি হয় তাহলে এইরকম আলোচনা করে এলেম দিতে হবে না আর এইরকম কিতাব লিখারও দরকার নেই অন্তর থেকে কলব থেকে ওস্তাদ যিনি হবেন পীরে কামেল তিনি মুরিদানদেরকে কলব থেকে কলবে এলেন মুন্তাকেল করতে পারবেন না দিতে পারবেন জি এই কথা তাদের আলোচনা তাদের কেতাবাদিতে ভরপুর রয়েছে জি এর এইসব বিশ্বাসী তারা এই জন্য আর তারপরে তাদের মৃতরা যে মরেও গেছে হ্যাঁ তাদের অলি আউলিয়ার হায়াত রয়েছে জি আর তারা অসাধারণ ক্ষমতাও রাখে এইসব কথাও রয়েছে তারা এই জন্যই তাদের বিপদ আপদে অথবা কোনো কিছুর প্রয়োজন হইলে এই আকিদা রাখে চাই না গিয়ে কিন্তু আকিদা রাখে যে এই অলি আউলিয়ার কবর থেকে তাদের সুফি ভাষায় বলছে ফাইজ আছে ফাইজ মানে বরকত প্রবাহিত ফাজা এফেজ মানে প্রবাহিত হয়ে আস ফাইজ বরকত প্রবাহিত হয়ে আস পাওয়া যায় তাবারুক হাসিল হয় জি হ্যাঁ। বরকত হাসিল হয় জি হ্যাঁ ওখান থেকে কিছু আসে হ্যাঁ অন্তর হ্যাঁ আলোকিত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এইরকম মেলা কথা তাদের রয়েছে যার ফলে যারা জি দেওবান্দে পড়াশোনা করেছে দীর্ঘ সময় থেকেছে বিশেষ করে পরীক্ষার সময় দেওবন্দের যে প্রসিদ্ধ কবরস্থান রয়েছে সেখানে ছাত্রদের ভিড় ভাড় থাকে কি জন্য থাকে হ্যাঁ, ওই অলি অলিয়া নেক বান্দারা যে কবরে শুয়ে আছেন ওদের কবর কাছে গেলে ওখান থেকে ফাইজ আসবে আর অন্তরটা মোনাম্বার আলোকিত হয়ে যাবে আর তারপরে তখন পরীক্ষা সহজ হয়ে যাবে এইরকম আকিদাগুলি লুকিয়ে লুকিয়ে গোপনে আছে পার্থক্যটা তাহলে সিরকের ক্ষেত্রে জি এরা লুকিয়ে এদের আকাবের বুজুর্গদের মধ্যে শিরকি আকিদা হঠাৎ রুজুদ আর হলুল আকিদা আছে আর লুকিয়ে কেমন করে বলবো সব ক্ষেত্রে লুকিয়ে আপনার জানেন দেওবন্দি আলেম বাংলাদেশে অনেকে আছে তার মধ্যে এটা হচ্ছে অলিপুরী তাই না আচ্ছা না নেই আর এই টাইপের মেলাগুলি আছে তাদের বক্তব্য কিন্তু দেওবন্দিরা বেরোলবি নয় দেওবন্দিরা বক্তা দেবন্দি আলেম তারা তাদের আলোচনাতে আছে যে হুসেন মানসুর হাল্লাদ যে বলেছ আনাল হক দিয়ে কি হয়েছে সে আল্লাহর বড় অলি হয়েছে এটা আপনি ইন্টারনেটে পাবেন তাদের আলোচনাতে চড়িয়ে ছিটি আছে প্রসিদ্ধ ফার্সি শের পড়ছে শেখ সাদির আর শের কবিতা হচ্ছে দলিল যে আনাল হক বলেছিল কে হোসেন মানসুর হাল্লাজ আনাল হক মানে কি হক মানে আল্লাহ হ্যাঁ হক আল্লাহর একটি নাম আনাল হক মানে আমি আল্লাহ বলছে আনাল হক সে বলেছিল নিজের দিকে তাকায়নি নিজেকে আল্লাহতে বিলীন করে দিয়ে সেই জন্য সে আল্লাহর বড় অলি হয়েছে আর ফেরাউনও আনাল হক বলেছিল মানে আনা রব্বকুমুল আল্লাহ বলেছিল এবং ফেরাউনও কি বলেছিল আনাল্লাহ বলছে আমি রব আমি হচ্ছি আল্লাহ কিন্তু ফেরাউন নিজের দিকে তাকিয়ে এই কথাটি বলেছে জন্য সে বড় কাফে রয়েছে কত সুন্দর পার্থক্য দেখলেন না দেওবন্দি বক্তা দেওবন্দি আলমের এ হচ্ছে তাদের ইসলামের মানহাজ আর এই ইসলামী তারা প্রচার প্রসার করে যা কিছুই শিখাক না কেন শির মুক্ত না যা কিছুই শিখাক না কেন বেদাত মুক্ত না এ হচ্ছে পাঁচ নম্বর মানহাজ এই পাঁচটি বলে দিলে আশা করি প্রায়গুলি হয়ে গেছে তবে একটা বলা আর জরুরি সেটা হচ্ছে বর্তমান যুগে যেহেতু ইখওয়ানিদের ওপর আর জামাতিদের ওপর বিভিন্ন জায়গাতে যে কড়া দৃষ্টি রয়েছে হ্যাঁ শক্ত দৃষ্টি রয়েছে এবং তাদের পানিশমেন্ট হচ্ছে যার ফলে এরা এখন আত্মগোপন করে অনেকে অনেকে সালাফি যেছে অনেকে সালাফি সেজেছে এই যে মানহাজটি এদের মহাব্বত হচ্ছে ইখওয়ানি জামাতিদের সাথে এদের এরা পৃষ্ঠপোষকতা করে সুযোগ পেলেই এরা ভিতর ভিতর সবকিছু ঠিক আছে জামাত ইসলাম ইখওয়ানিদের সাথে কিন্তু নিজেকে সালাফি বলে প্রকাশ করে আর এদেরকে আমাদের অনেক দিনই ভাইরা সালাফি বক্তা বলে দেয় সহি আকিদার আলেম বলে দেয় সহি আকিদার বক্তা বলে দেয় এই রকমের সংখ্যা বিশেষ করে আজকাল অনেক বেশি কারণ আরব দেশগুলিতে ইখওয়ানি আর জামাত ইসলামে নিষিদ্ধ ঘোষণা হয়েছে আর তারপরে বাংলাদেশের অবস্থা বুঝতে পারছে যে জামাত ইসলামী বিলুপ্ত হতে যাচ্ছে আর তাদের দুর্দশার অবস্থা দেখছেন কারণ তারা দাওয়াতের গুরুত্ব না দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্ব বেশি দিতে গেছে যখন দিতে গেছে তখন এই সাজা শাস্তাগুলো নেমে এসেছে সেটা বুঝতেই পারছেন যার ফলে এরা তখন শুরু করেছে কি দেখেন এদের সালাফি মানহাজ এবং সালাফি আলেমদের সাথে চরম বিদ্বেষ আছে এরা সালাফি মানহাজ যদি নিজের স্বার্থে ব্যবহার করতে বা এতদিন পর্যন্ত ব্যবহার করতে পেরেছিল আর তাদের অধিকাংশ ইলেকশনে ভোটগুলি আসত কিন্তু আহলেদিস এলাকা থেকে বাংলাদেশে যার ফলে খুব খুশি ছিল যে গুলিকে আমরা ব্যবহার করতে পারছি কিন্তু যখন আমাদের আহলেদিস ভাইয়েরা আলহামদুলিল্লাহ সহি আকিদা সহি মানহাজ বুঝতে শিখেছে আর চোখটা খুলে গেছে আর তাদের কিছু ভুল ধরা শুরু হয়েছে তখন তাদের একজন বড় বক্তা সাহেব আর বড় আলেম বলছে যে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদেরকে আহলেদের বিরুদ্ধে মুখ খুলতে হবে এটা তার একটা আলোচনার অংশ এখন মুখ খুলতে তারা বাধ্য আহলেদের বিরুদ্ধে কারণ ইসলাম জামাত ইসলাম আর ইকোয়ানিদের মানাজের ভুলগুলি ধরছে আর সরে যাচ্ছে তাদের থেকে সেই জানটা এখন মুখ খুলতে বাধ্য আহলাদিসদের সম্পর্কে সালাফিদের সম্পর্কে দুই নম্বর তার হ্যাঁ, হ্যাঁ বিষাক্ত কথা হচ্ছে যে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ মহাদ্দেশ নয় মহাদ্দেশ কিন্তু ফকিক নয় অর্থাৎ এই এই কথাটির ব্যাখ্যা আছে জি এই কথার ব্যাখ্যা আছে এই কথার ব্যাখ্যা দেওবন্দে যেসব ছাত্র আমাদের বন্ধু বান্ধব লেখাপড়া করেছে তাদেরকে ওস্তাদের এই কথাই বলে এমাম বুখারি সম্পর্কে একই কথা এমাম বুখারি সম্পর্কে দেওবন্দের ওস্তাদারা বলে বুখারি যখন পড়ায় সে হাসিত তো পড়ায় তো বোখারি পড়াতে গিয়ে বলে যে এমাম বোখারি আতর বিক্রেতা ছিলেন উর্দু ভাষা এমাম এমাম বোখারি রাহমাউল্লাহ ইতির ফরোষ্টে মানে আতর বিক্রেতা আর আতরের প্রয়োগকারী ব্যবহারকারী ইতির কা ইস্তেমাল করনেওয়ালা এমাম আবু হানিফা আশা করি বুঝেছেন আর না বুঝলে একটু ব্যাখ্যা করি আর ব্যাখ্যা করা জরুরি তাই না আতরের দোকানদার আতর তো সব রকম রাখে কিন্তু ব্যবহার করে ব্যবহার করে না কথা ঠিক না তো এমাম বোখারি হাদিস তো অনেক মুখস্থ ছিল আর হাদিস তো অনেক সংকলন করেছেন আর হাদিসের সমত তো অনেক জমা করেছেন কিন্তু হাদিসের মাসলা মাসাইল কি আছে ফেকি মাসলা মাসাইল ওগুলো জানতেন না আতর ব্যবহার করেননি মানে ওগুলো জানতেন না তিনি নজুবিল্লাহ ইমাম বোখারি রহমতুল্লাহ যদি বাপগুলি অধ্যায়গুলি গভীরভাবে পড়ে তাহলে বুঝতে পারে যে কত বড় তিনি ফকি আর মহাদ্দেশ ছিলেন কিন্তু তার ফাঁকি হওয়াকে অস্বীকার করে এই দেবন্দিরাও ঠিক তেমনি আলবানি রাহমাহুল্লাহ ফাঁকি হওয়াটাকে অস্বীকার করছেন এই বক্তা বুঝতে পারছেন না জি হ্যাঁ পক্ষান্তরে আবু হানিফা রাহমাল্লাহ তিনি আতরের ব্যবহারকারী অর্থাৎ হ্যাঁ হাদিসগুলি নিয়েছেন আর নেওয়ার পর হাদিস হচ্ছে আতর হাদিস হচ্ছে কি আতর আতরটা নিয়েছেন হাদিস নিয়েছেন আর তারপরে গবেষণা করে ফিকি মাসলাম সাহেব মানব জাতিকে দিয়েছেন মুসলিম জাতিকে দিয়েছেন আর দেখেন যে বিশাল ওম্মত হানাফি মজাবের অনুসারী হ্যাঁ এই হচ্ছে তাদের কথা নিঃসন্দেহে রহমল্লা বড় একজন এমাম ফকি কিন্তু এমাম বোখারির মানহানি করে তাকে শুধু মহাদ্দেশ বলবেন আর ফকি হওয়াকে অস্বীকার করবেন দিয়ে বাড়াবেন এর প্রয়োজন করে না এর প্রয়োজন করেন না কারো মান সম্মান কেড়ে নিয়ে কারো মান সম্মান বাড়াবেন এটা হচ্ছে গুমরাহি আর আপন জায়গায় একমত যে এমাম আবু হানিফা আপন জায়গায় বড় একজন এমাম এবং ফকি আর এমামে বোখারি রহমহল্লা তিনিও একজন বড় এমাম এবং মহাদ্দেস ফাঁকি এতে কোনো সন্দেহ নেই আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন শেষখানে যে সতর্ক করছিলাম এই জি দাবিদার সালাফিয়াতের সালাফি মানহাজের দাবিদার এক শ্রেণী লোকের আজকাল রয়েছে এদের সম্পর্কে এরা সালাফি মানহাজকে ঘৃণা করে সালাফি আলেমদের দাওয়াতকে ঘৃণা করে বরং দাওয়াতকে ঠেকাবার চেষ্টা করে আর দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করে আর নিজেদেরকে সালাফি বলে প্রকাশ করে বলে আমরাই হচ্ছে মধ্যমপন্থী ঢিলাপন্থীর আজকাল মধ্যমপন্থী হতে চলেছে এদের থেকে সতর্ক করছি শেষখানে একটি কথা রহমার বলবো দিয়ে আলোচনা শেষ করবো ইসলাম রহমতুল্লাহ আলাই তিনি তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে মিনহাজুসন্না মজমুয়া ফাতাওয়া সবচেয়ে বড় কিতাব আর তারপরে মিনহাজুসন্না তার দ্বিতীয় খণ্ড ছয়শো এক পৃষ্ঠায় তিনি বলছেন সালাফি মানহাজ সম্পর্কে সালাফি মানহাজ কোনটা এই সম্পর্কে তিনি বলছেন যে ও মজহাবু আহলি সন্নতে ওয়াল জামাতে মজহাবুন কদিমুন মারুফ আহলে সুন্নত ওয়াল জামাতের মজহাব হচ্ছে কদিম প্রাচীন মজহাব কোন প্রাচীন মজহাব মারুফুন যেটা সুপরিচিত মজহাব যেটা সর্বজন বিদিত মজহাব আইম্মা ইসলামরা সকলেই জানেন ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বুখারি মুসলিম সবাই জানেন যারা বড় আলেম তারা ঠিকই জানেন জি ইমন মারুফ কখন থেকে আবু হানিফা থেকে শাফি থেকে মালিক থেকে আহমদ থেকে বলছেন কাবলাহ আবা হানিফা ওয়া ওয়া এ জামাতের এত প্রাচীন যে আবু হানিফাকে শাফিকে আহমদকে আল্লাহর সৃষ্টি করার আগে থেকে এই মজহব চলে আসছি এবং মারুফুন পরিচিত মজহাব প্রসিদ্ধ মজহাব জি তো এই মজহাব মানে এই চার মজহাব নয় আহলে সোনাত মজহাব হচ্ছে যে আহলে সোনাত জামাতের মজহাবের অনুসারী চার এমামি ছিলেন চার এমামি ছিলেন এবং সমস্ত আইম্মায় মহাদেশিরা ছিলেন আর সকলের উদ্দেশ্য ছিল হ্যাঁ ওহির বিধানকে মানুষের কাছে পৌঁছানো সকলের উদ্দেশ্য ছিল কোরআন এবং সন্ন্যার আলোকে মানুষের রাস্তা দেখানো সেই মজাবটি কোন মজাব তাহলে আবু হানিফাও পয়দা হয়নি আর সাফিও পয়দা হয়নি মালিকও পয়দা হয়নি আহমদও পয়দা হয়নি আবার বলছেন যে এইটি হচ্ছে মজাবের আলে সন্না বলছেন মাত্র এটি কোন মজাব বলছেন ফাইনাহ মজাবুস সাহাবা এটি হচ্ছে সাহাবা ইকরামদের মজাব এটি কার মজাব সাহাবা ইকরামদের মজাব সাহাবা ইকরামদের যুগে কি আবু হানিফা ছিলেন দেখি সাফ মালিক আহমদ ছিলেন ছিলেন না তাহলে আবু হানিফা শাহি মালিক আমাদের চার ইমামের আগে সাহাবাই কেরামদের মজহাবটা হচ্ছে আলে সোনাল জামাতের মজহাব যে মজাব কার কাছ থেকে শিখেছিলেন নবীর কাছ থেকে হাসিল করেছিলেন ওমান জামাত এই মজহাবের কেউ যদি বিপরীত পথে যায় তাহলে সে মুবতাদে বেদাতি হবে আহলে সন্ন্যত ওয়াল জামাতের নিকটে তাহলে বোঝা গেল যে সাহাবাইকে রামদেরকে যে মজাবের ওপর যে আদর্শের ওপর যে তরিকার ওপর রসুর উল্লাহ আসলাম ছেড়ে গেছে সেটা হচ্ছে আলোচনা জামাতের মজাব এই মজাব ছেড়ে দিয়ে যদি হ্যাঁ অন্য কোন মজাবকে সহি মজাব বলে সেটাই পুরোটাই ঠিক হ্যাঁ তাহলে এটা হচ্ছে বেদাতি কথা ফাইন্নাহ মুতাফেকুনা কারণ সাহাবাই কেরাম সালাফরা মুতাফেক বা আহলুসনতল জামাত আহলুসনতল জামাত যারা তারা একমত যে আল্লাহ আন্না ইজমা সাহাবাতে হজ্জাতুন সাহাবাই কেরামদের যদি কোনো ক্ষেত্রে এজমা ঐক্যমত হয়ে থাকে কোরআনে বাহাদিসের আলোকে সেটা হচ্ছে দলিল সেটা হচ্ছে দলিল তার প্রথম দলিল হচ্ছে কোরআন তারপরে দলিল হচ্ছে সন্না হাদিস তারপরে দলিল হচ্ছে ইজমা কিন্তু কার ইজমা সাহাবাই কেরামদের ইজমা তারপরের এজমা তাবেন তাবা তাবেনের যুগের এজমার কথা কেউ যদি নকল করে বলছেন ও নাফি যারা সাহবাই কামদের পরে এসেছে তাদের এজমার ক্ষেত্রে বা জামাতের মধ্যে দ্বিমত রয়েছে ইখতলাফ রয়েছে কেউ বলছে যে এজমা চলতে পারে যদি সত্যি এজমা মানে সবার সবাই একমত হয়ে থাকে আর কেউ বলছেন না না এইরকম কোনো আসলে বাস্তবে হয়নি যে কোনো মাসলা একমত হয়েছে তারপরে যা একমত হওয়ার সাহাবাই যুগ হয়ে গেছে সুতরাং সেই ইজমা হুজত বা দলিল নয় এই কথাটি থেকে যা বলতে চাইলাম সেটা হচ্ছে যারা সালাফি যারা সালাফের অনুসারী যারা আহলুল হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী তারা এর ছাড়া ভিন্ন কোনো পথে আছে তাদেরই নাম হচ্ছে আহলে সন্না অল জামাত সব ক্ষেত্রে তাদের মজহাব হচ্ছে সাহাবাই মজহাব তাদের মজহাব হচ্ছে সাহাবাই কেরামদের সাহাবাই কেরামদের যুগে মাসলা মাসাইল কারো জানা নেই জানার দরকার কি করতেন রসুল্লাহাম যদি বেঁচে থাকতেন তাহলে তার কাছে চলে যেতেন সমাধানের জন্য রসুল্লাহাম নেই তাহলে যিনি হ্যাঁ তুলনামূলক কম জানেন তিনি যে বেশি জানা সাহাবির কাছে গিয়ে জেনে নিতেন মাসলা সাহাবাইকরামদের মধ্যে কিছু কিছু ফিখি মাসলা মাসাইলে যদি ইখতলাফ থেকে থাকে তো ইখতলাফের জন্য তারা কি মজাব পয়দা করেছিলেন হ্যাঁ যে এই মজাব এই এই ফতুয়াতে যেহেতু উমারের মত এক আর উসমানের মত এক তাহলে দুটো আলাদা আলাদা মজাব কায়েম করেছিলেন নাকি না দুটা গ্রুপ তৈরি করেছিলেন করেননি তারা কি করতেন যেটা কোরআনে হাদিসের কাছাকাছি হইতো দলিলের কাছাকাছি হইতো সেটা তলাশ করে গ্রহণ করতেন আর যেটা দলিলের বিপরীত মনে হতো সেটাকে ছেড়ে দিতেন ঠিক ওই রকমই আবু হানিফা শাহ মালিক আহমদ এই চার ইমামের ফতুয়ার ক্ষেত্রে যেটা দলিলের কাছাকাছি হবে সেটা নিয়ে নেব সেটা আবু হানিফার কথা হইতে পারে শাহি মালিক আহমদ কারো কথা হইতে পারে আর যদি দলিলের বিপরীত লাগে বা কমজোর লাগে দলিলের দিক থেকে তাহলে সেটা ছেড়ে দেব এইটি হচ্ছে সঠিক মজাব আচ্ছা বলেন এই মজাব যদি মানে তো সে মজা বলা নয় সে তো আসল মজা বলা নাকি এই মজাব বাদ দিয়ে যারা নতুন কোন মজাব মানা শুরু করলো আর সেটাকে ফরজ মনে করলো যে চার মজাবের এক মজাব মানা ফরজ হ্যাঁ হানাফি হইতে হবে না সাফি হইতে হবে না মালিক হইতে যদি না হয় তাহলে তার নাম লা মজহাবি তো লা মজহাবি আসলে কে কথাটা বুঝলেন তো লা মজহাবি কে যেই প্রাচীন মজাবটি আবু হানিফা সাফি মালিক আমাদের পয়দা হওয়ার আগে থেকে চলে আসছে সেই মজাব যে মানে না সে লামাজাবি হইতে পারে লামানের মানে না তার মজাব নেই কথা ঠিক কিনা কিন্তু যেই ব্যক্তি এই প্রাচীন মজাবের ওপর সাহাবাই মজাবের ওপর আছে সে কি করে লামাজাবি আছে তো আসল মজাবি সে লামাজাবি কখন নাই এবং মানহাজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাহাবাই কেরামদের যে মানহাজটা ছিল সাহাবাই কেরামরা কারো ভুল হয়ে গেলে শাসকের ভুল হয়ে গেলে একা গিয়ে উপদেশ দিতে নসিহত করতেন স্টেজে বলতেন না হ্যাঁ জনগণের সামনে বলতেন না মানহানি করার জন্য হ্যাঁ আর অস্ত্র ধরার পথেও তারা ছিলেন না খারেজিদের মতো জি হ্যাঁ আর তাদের মানহানি করতে হবে অপদস্ত করতে হবে এইরকম মনোভাবও তাদের ছিল না বরং নির্জনে তারা নাসিহা করতেন যে নাসিহার কথা এর আগের মানহাজের আলোচনাগুলিতে করেছি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং যে মানহাজগুলি নিয়ে আলোচনা করলাম এর মধ্যে হকের আলোচনা হইল আর বাতিল সম্পর্কে সতর্কীকরণ হইল আল্লাহ বাতিল থেকে আর বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ হককে গ্রহণ করার তৌফিক দান করেন আর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর কোথাও যদি ভুল হয়ে যায় তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন ভুলের ওপর আমাদেরকে কায়েম না রাখেন আল্লাহ আমাদেরকে সবসময় সংশোধন করার তৌফিক দান করেন সুবহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন